নিসবত দান করছে আল্লাহ এলমের নিসবত দান করছেন এলেম আমরা কেউ কম কম বেশি বেশি হাসিল করছি যেটা নিষ্পত কায়েম হয়ে গেছে লোকেরা আমাদেরকে ওলামা বলে তো এলমের নিষ্পতের কারণে একটা বহুত বড় জিম্মাদারি আমাদের উপরে আসছে এলম সর্বপ্রথম আল্লাহ তালা হুজুর আকরম সদুল্লাহ আলী ওসালামের ও ভারতের উপরে নাজির করছে সেখান থেকে সাহাবা ইকরাম এরমকে নিয়েছেন তাবিন তাবি তাবিন যুগ যুগ ধরে আসতে আসতে আল্লাহ জানা আমাদেরকেও এলমের সামান্য কিছু হিসা নসিব করেছেন ہسے ہزر صلی اللہ علیہ وسلمداری جی ہم جمے داری ختم نبوت ختمے نبوت پورا امت নবীওয়ালা কাজের জিম্মাদার আর বিশেষভাবে ইলমি নিসবতের কারণে এমতের ওলামা একরামও এই কামের বিশেষ জিম্মাদার যে যে পরিমাণে জিম্মাদারি নিজের উপরে নেয় সেই পরিমাণে আল্লাহ তালার সাহায্য হয় المعونة بقدر المعونة على قدر المعونة আল্লাহ তালার সাহায্য যেমন মানুষ জিম্মাদারি নেয় সেই হিসাবে হয় কেউ পরিবারের জিম্মাদারি নেয় তো পরিবার হিসাবে যতটুকু সাহায্যের দরকার এতটুকু আল্লাহ তালা তারা সাহায্য করে কেউ একটা সমাজের ন্যায় সেই হিসাবে সাহায্য হবে কেউ একটা সীমা রাখার জন্য নেয় সেই হিসাবে হবে আমাদের এক বুজুর্গে বলতেন যে ভাই পুরা আলমের জিম্মাদার নিজেকে মনে করো তো আল্লাহ তালা পুরা আলমের মধ্যে দিন ফেরাবার জন্য দিন জিন্দা করার জন্য যেরকম সাহায্যের দরকার সেরকম সাহায্য করে রসুল পাক সদাল্লাহ আলী আসাল্লাম আলমী নবী বিশ্ব নবী রসুল্লাহ সাহেবের যেরকম বিশ্ব নবী আল্লাহ তালার সাহায্য সারা বিশ্ব হিসাবে এই উম্মতের মধ্যে যে কেউ হুজুর আকরম সাল্লাহ আলী ওসালামের জিম্মাদারিকে নিজের উপরে নিবে সে যদি তার সীমানা পরিধি সারা আলমকে বানায় তো সারা আলমের এসে পারে আল্লাহ তালা তার জন্য আল্লাহ তালা সাহায্য তার জন্য হবে আল্লাহ সাহায্য ছাড়া তো সংসারও চলে না নিজেও চলতে পারে আল্লাহ তালা সাহায্যের জন্য আমরা সবাই মহতাজ আল্লাহ সাহায্য ছাড়া কিছুই হয় তো যে কেউ জিম্মাদারি নেয় যত বড় জিম্মাদারি নেয় সেই হিসাবে সাহায্যপ্রাপ্ত হয় এ তো হাদিসের কথাই দেখেন না ইলেকশনের সময় একজন প্রার্থী হয় ভোট প্রার্থী সে তার ভোট নিজের পক্ষে নেবার জন্য কিছু লোকজন নিয়োগ করে যে তোরা দেয়া দেয়া মানুষকে আমাকে ভোট দিবার জন্য তৈরি করে তোরা গ্রামে গঞ্জে গলি গলিতে তার পক্ষ হইয়া প্রচার করে মানুষের খোসামত করে সে নিতান্তই গরিব লোক যে আরেকজনের ভোট কালেকশন করতেছে যেহেতু এখন ভোটের জমানা সেজন্য সেও একটা কাম পেয়ে গেছে তো তার উপরে জিম্মাদারি কি ভাই আমার জন্য ভোট কালেকশন কর তো সেই জিম্মাদারি মাথায় লইয়া লওয়ার জন্য যখন তৈয়ার হয়ে যায় তো তারে কি বলে বলে যে তো খাওয়া দাওয়ার চিন্তা নাই সব খরচ আমি বহন করবো কোথাও যাইতে হইলে গাড়ি ঘোড়ার চিন্তা নাই আমার গাড়ি চলিয়ে যাবি তো সে কয়দিন ভোট কালেকশন করে ভোটের ক্যাম্পাস করে আর সকালে নাস্তা করে পারাটা গোস তারপরে সেভেন আপ পানটা খুব খায় খুব হন্ডা দৌড়ায় খুব গাড়ি দৌড়ায় আর যদি তার তার প্রার্থী একটু প্রভাবশালী হয়ে থাকে আর মানুষের ধারণা করে যে এই লোকটা বুটে জিততে বা জিতবে তাহলে তো তারও মূল্য বেড়ে যায় ওই যে ভোটকান বাসার আসলে সে খুব নিতান্ত গরিব লোক সবাই তারা সমী করে তার লোকের খাতির করতে চায় যে যদি এই প্রার্থী জিতে তাহলে তো এই লোক এই প্রার্থীর অত্যন্ত নিকটবর্তী লোক হবে এদের দিয়ে অনেক কাম করা যাবে তোর সঙ্গে খাতির করে তার খাতির বেড়ে যায় অথচ সে নিতান্ত গরিব লোক একজনে চিনে না জিজ্ঞেস করে কিরে চিত সকালে পান্তা ভাতও পাইছি না নাস্তা করানোর জন্য এমন তুই পাড়াটা ঘোষ মারস জানেন না আরে আমি তো অমুকের ক্যানভাসার তো কয়ে দিয়েছে সব হোটেল ফ্রি ও খাইব বিল ওনার জিম্মায় এই ধরনের সব তো তার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই তার চলাফেরার কোনো অসুবিধা নাই যে আগে পায়ে হাঁটতে এখন হন্ডায় চলে দৌড়ায় আগে সাধারণ পানি খাইত এখন সেভেন আপ ফান্ডা খায় আর আগে কেউ জিজ্ঞাসা করতো না এখন তারে খুব মূল্য দেয় তারে খুব খোসামত করে ক্যানভাস করে যদি এই প্রার্থীকে জিতাইতে পারে চাইলে তো আর কোনো কথাই নেই তারে খোসামত করবে তারে পয়সা দিবে টাকা দিবে ভাই আমার কামটা একটু করায় দে সারে দিয়া আর তার দেমাক দেখে কে দুই পয়সার দাম আসল না এখন তো বড় কেন এই জন্য যে ওই ওনার সঙ্গে তার সম্পর্ক এক সম্পর্কের কারণে তার হয়ে সে ক্যানভাস করছে দাবাত দিছে লোকদেরকে যে এই প্রার্থীকে ভোট দিবা আর প্রার্থী জিতে গেছে এখন তো যতদিন সে চেয়ারম্যান আছে যতদিন সে এমপি আছে একটা কিছু ইলেকশন জেতার জন্য হয়েছে এটা হয়েছে এখন তো এমপি সাহেবের কাছে যাইতে হলে তারে মাঝখানে ধরতে হয় তার কাছে মানুষের নাই আর সে সুপারিশ করলে এমপি সাহেব তার সুপারিশ গ্রহণ করে হ্যাঁ হ্যাঁ এ আমার লোক তারে কেউ ক্ষতি করতে চাইলে এমপি সাহেব সামনে এসে যায় বদলা দিয়ে দেয় তো তারা সবাই ভয় পায় তারা সবাই সমী করে তারা সবাই খোসামত করে কেন এনে যে সে হইল এমপি সাহেবের ক্যানভাসার তো ভাই এমপি সাহেব তো নিজের সামর্থ্য অনুযায়ী তার সাহায্য সহানুভূতি করবে ঠিক কিনা ভাই আর যদি কেউ আল্লাহর ক্যানভাসার হয় আল্লাহ তালার কাছে কি আছে কন আসমান জমিন যা কিছু আছে সব আল্লাহ তালা আল্লাহ হুকুম করলে জমিন মানতে বাধ্য আল্লাহ হুকুম করলে পাহাড় মানতে বাধ্য হ্যাঁ আল্লাহ হুকুম করলে সমুদ্র মানতে বাধ্য সমুদ্র সমুদ্র মানতে বাধ্য এই সমস্ত ক্যানভাসাররা যারা আল্লাহর ক্যানভাস করে আল্লাহর দাওয়াত দেয় দেখতে তো দেখা যায় যে গাড়ি বসকে লেগে ঘুরতেছে তবলিক জামাত মানুষের কথাই শুনতে চায় না জি মানুষের কথাই শুনতে চায় না শুনছি মহানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী জমানার এক ঘটনা এক জমাত পাঠাইছে মিরাঠে এই সাধারণ মেমাতি লোক গরিব গোরবা এগুলো দিয়ে ওই সময় অত বড় লোক পাইব কই এখন না খাওয়াস তবকা অনেক তবকার লোক এই কাজের মধ্যে লাগছে ওই সময় তো ওই গরিব লোকেরাই খাওয়াছে তো ওদেরকে একখানে জমাতে পাঠিয়েছে তিন দিনের জন্য মিরাট ওখানে যায় তারা নামাজের পরে যখন এলান করতো তো সব মানুষ ফুরফুর করে মসজিদ থেকে বেরিয়ে যেত ওই তবলিগালা কি করব জানি এখনো দেখেন না গাছতে গেলে দোকানদার দোকানের কাম করছে করতেছে ভাই একটু কথা শুনেন মসজিদ থেকে আইছে সাহেব যাবো তবলিগের লোক গাছতে যাচ্ছেন মাগরিব পরে যে যাবো না ঠিক আছে মাগরিব পরে চলে যাবো শুনতেও চায় না এখন ব্যস্ত আছে এখন দরকার নেই মাগরিব পরে যেতে হবে তো ঠিক আছে মাগরিব পরে যাবো না তো শুনতেও রাজি হয় ওই জমানায় শুরু জমানায় কারণ মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী জমানা তো শুরু জমানাই জমাত পাঠিয়েছি তিন দিনের জন্য যখনই মসজিদে এলান করে সব সুরসুর করে বেড়ে পড়ে একটা লোক বসে তো নিজেরাই বয়ান করে নিজেরাই তালিম করে একটা মানুষ মহল্লার বসে না তিন দিন লাগায় এসে কয়া যে হজরত কারগুজারি শুনে দিচ্ছে ভয় এলান করলেই সব মসজিদের লোক শ্বশুর করে বেরিয়ে যায় কেউ আমাদের কথা শুনেনি মাননীয় সাহেব রহমতুল্লাহ আলী বলেন যে তাহলে আবার যাও সে এবার তরিকা বাতায় দিচ্ছে হজের রাতের বেলা মসজিদের পাশে যে জঙ্গলটা আছে সব জঙ্গলে চলে যাবে আর সারা রাত দোয়া কান্নাকাটির মধ্যে লাগাইবা আবার সকালে ফজরের সময় মসজিদে এসে গেছে আবার তো ওই কাম করছে সারা রাত আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি চোখের পানি ফেলাইছে সকালবেলা ফজরের সময় এসে যখন এলান দিছে পুরা মসজিদের একটা লোকও বাইরে নেই সব বয়ে বসছে যাই হোক মজলিসে শেষে সবাই জিজ্ঞেস করে ভাই আজকে এরকম ব্যতিক্রম হইল কেন আপনারা সব বয়ে পড়লেন কেউ গেলেন না এর আগে তো তিন দিন পর্যন্ত সব বাইরে যেতেন কেউ বইতেন না আজকে সবাই বসছিলেন ব্যাপারটা কি কিছু একটা কিছু ঘটছে নিশ্চয় না আমাদের জেলের মধ্যে আসছে তোমরা তিন দিন আমাদেরকে বইতে করেছো আমরা বসি নাই আজগা যদি তোমাদের এই মজলিসে আমরা না বসি তো আল্লাহ তালার আজা পাইব এটা আমাদের সবের দিলের মধ্যে আইছে নিজেদের ডরে সব বসে গেছি তো দিলের উপরে দিলের উপরে কবজা কার আল্লাহর দিল ঘুরাইবার মালিকও আল্লাহ আমি যতই সুন্দর করে কই না কেন দিলের মধ্যে যদি কথা না ঢুকে তাহলে কে আইব আবু জাহেলের দিলে কথা লাগেই আবু সমাজের দিলের মধ্যে কথা লেগে গেছে তো কথা লাগা না লাগা এগুলিও তো আল্লাহ মানে কার ভিতরে আল্লাহ কথা লাগাই দিবে কার ভিতরে লাগাইবে না তো সবটা আল্লাহ তালার কবজায় জমিন আল্লাহর কবজায় আসমান আল্লাহর কবজায় জমিন আসমানের মধ্যে যত মখলুক আছে সব আল্লাহ তালার কবজায় কুদরত পাহাড় আল্লাহর কবজায় কুদরত সমুদ্র আল্লাহ তালার কবজায় কুদরত দেশের হত্যাকর্তা বিরাট পাওয়ারফুল লোক সেও কার কবজায় আল্লাহর কবজায় জজ court supreme court high court কত রকম কোর্ট ওখানে জজ সাহেব ফয়সলা করতে আছে কিন্তু এই জজ সাহেবের কলম কার কবজায় আল্লাহর কবজায় যত উকিল বারিশার আছে তাকে জবান কার কবজায় আল্লাহর কবজায় আল্লাহ যা চাইব তাকে জবান দিয়ে বের করে দিব আর হাকিম সাহেবের কলম এটাও আল্লাহ তালের কবজায় যা ইচ্ছা তা ফয়সলা করাই দিব লেখাই দিব একটা লিখতে চাইব হয়ে দেব আরেকটা যেটা আল্লাহ চাইছে সেটা হইব যেটা হাকিম সাহেব চাইছে ওটা হইব না তো সারা দুনিয়া তো আল্লাহ তালার কবজায় জমিন থেকে যত মুনাফা দেখে এগুলি সব আল্লাহ তালার কবজায় যত জিনিস দুনিয়াতে আসে গাছ গাছরা এগুলি থেকে যা কিছু মানুষ দেখে এটার মধ্যে থেকে যা কিছু লাভ উপকার দেখে মুনাফা দেখে এগুলি সব কার কবজায় আল্লাহর কবজায় কাম বানানেওয়ালাকে আল্লাহ কাম বিগাড়নেওয়ালাকে আল্লাহ হ্যাঁ যখন ঘর থেকে বাইরে তখন এই দোয়া পড়ো বিসমিল্লাহ তবক্কল দোয়ার আল্লাহ বিসমিল্লাহ তবক্কল দোয়ার আল্লাহ করে বাইরেছে তো কি ঘোষণা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে যে তোমার কাজ সম্পাদন করে দেওয়া হল তোমাকে হেফাজত করা হল এবং তোমার মকসুদ পুরা করে দেওয়া হল এই তো চিন্তা চিন্তা করছেন আল্লাহ পাকের পক্ষ থেকে এক দোয়াতে তিনটা কাম আল্লাহ জিম্মা লয়ে লিছে আল্লাহ জিম্মা লয়ে লিছে তো তার আর কোনো অসুবিধা আছে ঘর থেকে বেরিয়ে যে কামের জন্য গেছে সেই কাম হয়েছে কোনো কিছুই নাই কিন্তু আমরা তো দোয়া পড়িও না আর দোয়া পড়ার জন্য যে জিনিস দরকার সেটাও আমরা হাসিল করি নাই উম্মত হাসিল করে নাই তবলিগের এই মেহনত দাওয়াতের মেহনত আল্লাহ তালা সাহায্য নিবার জন্য যে পরিমাণে জিম্মাদারি নেবে সে পরিমাণে সাহায্য হবে তো আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নিবার জন্য বড় এক রাস্তা যদি আমি আল্লাহর মানুষ আল্লাহর মানুষ এটা সাব্যস্ত করতে পারে কোন জমানায় সার লাগাইছি কোন জমানায় চিনচিলা লাগাইছি খুব দাওয়াত দিছি এখন আর দেই না মনে করি যে এটা দিয়ে কি হইব এই পর্যন্ত তো হয় নাই কিন্তু হইব আমি তো জিম্মাদারি লই নাই আর জিম্মাদারি বুঝি নাই এই যে আল্লাহ তালার নাফরমানি আল্লাহর জমিনে হইতেছে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি জায়জ নেই তো না জায়জ কাম করতেছে জমিনটা আল্লাহ আল্লাহর নাফরমানি করতে হয় তো আল্লাহর জমিন থেকে বেরিয়ে যায় করো না তো সারা দুনিয়াতে যত রকম বেদিনই চলতেছে অথবা দিনের খেলাফ চলতেছে সবটা দিনের উপরে আনার এক জিম্মাদারি হল আমাদের উপরে এলমেন নিসবতের কারণে আর এই তবলিগের কাম হল সেই জিম্মাদারিকে পুরা করার একটা তরিকা আপনি একসাথে কোনো এরকম করতে পারবেন না যে ভাই আমার উপরে জিম্মাদারি আমি বিশাল বাজারের সৌরাস্তায় মনের মধ্যে খাড়াইয়া মেম্বার লাগায়া ঘোষণা দিয়ে দিলাম আর সব লোক আইসা পড়ল জিম্মাদারি আদায় হয়ে গেল এরকম তো না প্রত্যেকটা জিম্মাদারি আদায়ের একটা তরিকা আছে সেটাই বলা হয় তরিকা বলা হয় কিভাবে করবো বাকি মাথার মধ্যে এক জিম্মাদারি যখন এই জিম্মাদারি আদায় করব तो भाई मेरे मोहतरम दोस्त बुजुर्गो সমুদ্র সমুদ্র আমাকে পথ দিবে সমুদ্র আল্লাহ তালার হুকুমের অধীনে আছে এই সমুদ্র আমাকে আমার জন্য আমার জন্য হবে সাহাবাদের জন্য হয়েছে না সাহাবাদের জন্য হয়েছে না এই সমুদ্রের উপর দিয়ে গেছে পার হয়ে গেছে ছত্রিশ মাইল লম্বা সমুদ্র বাহরাইনের সমুদ্র পার হয়ে গেছে কারো পাও ভিজে নাই কারো ঘোড়া খুর ভিজে নাই কেমন পার হয়ে গেল পানি আরে মুসাল ইসলামের উন্মতের জন্য তো পানির দুই দিকে খাড়া করে মাঝখানে শুকনা বানাই দিয়েছে তারপরে পার করছে আর এই উন্মতের জিম্মাদার যারা জিম্মাদারি লইয়া ঘর বাড়ির কোরবানি দিছে জরুরতের কোরবানি দিছে নিজের জানকে কোরবান করার নিয়তে বাইরে হয়ে গেছে জানলে আর বাড়িতে যাব না এই জান এখানে শেষ করে যাব এরকম আজম নিয়ে বাইরেছেন সাহাবাহিকরা এরকম আজম নিয়ে তো যখন এত বড় জিম্মাদারি মাথায় লইছে তো সমুদ্রের কিনারে যায় কইতেছে আল্লাহ তোমার কাম লই আইছি তোমার রাস্তায় বের হয়ে আইছি এই সমুদ্রে পার হইবার কোনো ব্যবস্থা নাই আমাদের জন্য ব্যবস্থা করে দাও আল্লাহ দিলের মধ্যে ঢালছে সমুদ্রে ঘোড়া নামাইয়া দাও তোমাদের জানবার সমুদ্রের মধ্যে নামাইয়া দাও তো নামাই দিছে আল্লাহ তালা সমুদ্রের পানিকে আল্লাহই জানে কি করছে পানি তো পানির মতোই দেখা গেছে কিন্তু পানি স্পর্শ করে পানির উপর দিয়ে আইতে চলে গেছে পানির উপর দিয়ে ঘোড়া চলে গেছে পানির উপর দিয়ে উঠ চালায় চলে গেছে একজনের পেয়ালা পড়ে গেছে সমুদ্রের মধ্যে যাওয়ানোর সময় সে আবার কিনারে যায় দাঁড়ায় রয়েছে আমার পেয়ালা নিমু আরেকজনে হাইসা কয় যে নিয়ে সমুদ্র পার করে দিয়েছে এটাই তো অনেক বেশি একটা পেয়ালাই তো একটা পেয়ালা সমুদ্রের ভিতরে গেছে এটা কেমনে পাইবা না আমি তো ওই পেয়ালা লওয়া ছড়া যাবো না একটা ঢেউ আইছে আর ঢেউ পেয়ারা সমুদ্রের পারে ফেলাইছে তোমাদের পেয়ালার বর্ষার মাথায় লইয়া সবার মাঝখান দিয়ে যাইতেছে আর কইতেছে দেখো পেয়ালা লয়ে এলাম সমুদ্রের কি ক্ষমতা যে আল্লাহর কামের জিম্মাদারি লইয়া যে আল্লাহর রাস্তায় চলবে আল্লাহর রাস্তায় ফিরবে কোরবানি দিবে যান জানমালের আল্লাহর জন্য আল্লাহর মানুষ এ কোনো এমপি সাহেবের মানুষ না এ কোনো চেয়ারম্যান সাহেবের মানুষ না চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবের শক্তি হিসাবে চেয়ারম্যান সাহেব তার সাহায্য করে যে তার সুপারিশ কবুল করে তার জরুরতকে পুরা করে আল্লাহ তালার সামর্থ্য অনুসারে আল্লাহ তালা করে আল্লাহ তালা তো বলছে ইনসানসুল্লাহ ইয়ানসুর কো বলে ইয়ানসুর আল্লাহ মাইয়ানসুর তাকিদের সঙ্গে যে সাহায্য করবে আল্লাহ আল্লাহ তাকে তাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবে আল্লাহ তালার কথা তো মিছা নাই জালিকাল কিতাবু এটা এমন কিতাব এটার মধ্যে যা আছে এটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই সন্দেহের অবকাশ নেই আল্লাহ যা বলে আল্লাহ রসুল যা বলছেন এটার মধ্যে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে ইকিন করে করতে হবে যে যেরকম ইকিন করবে সে সেরকম দেখে নেবে যার সন্দেহ সে বিপদে পড়বে সন্দেহ করবে তো ভাই বেড়ে মহাজন দোষ আল্লাহ চালার যা আছে আল্লাহর কাছে যা আছে ইল্লা সব জিনিসের খাজানা আল্লাহ তালার কাছে নিঃসন্দেহে নিঃসন্দেহে সব খাজানা আল্লাহর কাছে টাকা পয়সা খাওয়া দাওয়া জরুরতের জিন্দিগি যা কিছু লাগে এই সব কিছু কার কাছে আছে আল্লাহর কাছে আছে আল্লাহ দুর্ভিক্ষ লাগাই দিলে সব না খেয়ে মরে আল্লাহ তালা কয় যে আমি যদি পানি মাটির নিচে তোমাদের জন্য খাজানা করে জমা করে রাখছি যে এদের যদি নিচে লইয়া যাই তাহলে কোথার থেকে তোমরা পানি পাইবা আসমান বন্ধ জমিনের নিচে যে পানি আছে এদের যদি আল্লাহ আরো নিচে লইয়া যায় তো আমাদের টিউবওয়েলের পাইপ ওইটার নাগাল পাইব না إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين যদি পানিটাকে নিচে রয়ে যায় তাহলে কেউ দিতে পারবে না। এই সব খাজানা জমিনের নিচের খাজানা নদীর উপরে জমিনের উপরের খাজানা সব আল্লাহ তালার কাছে হ্যাঁ তো যে আল্লাহর হবে আল্লাহর কামকে নিজের জিম্মায় নিবে তার কোনো জায়গায় ঠেকবে না তার কোনো জায়গায় ঠেকবে না যেখানে যাবে একটা কলমা করে দিবে আল্লাহকে একটা কলমা করে দিবে আল্লাহ তার কলমাকে পুরা করে দিবে তার কথা পুরো করে দিবে বারা আজিব রাজি আল্লাহ তালুকে যুদ্ধের ময়দানে মুসলমানরা আহত হইতেছে শহীদ হইতেছে তো সবাই আইসা দুই দিন হয়ে গেছে যুদ্ধ জয় হইতেছে না সবাই আইসা হজরত বারা রাজি আল্লাহ তালুকে ধরছে যে আপনার সম্পর্কে আল্লাহ রসুল বলছে লাউ আল্লাহ আবার রাহু সে যদি আল্লাহ তালার কাছে আল্লাহকে কোনো বিষয়ে কসম দেয় আল্লাহ তার কসমকে পুরা করে দেয় আজকে আপনি মুসলমানদের জয়ের জন্য আল্লাহকে কসম দেন যে আল্লাহকে কসম দেন আবার এটাও আছে আল্লাহ আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে যে ভাষণ দেয় অথচ তার ভিতরে ওই যোগ্যতা নাই মিশামিশি আল্লাহ তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে দেয় তার কাম হয় না তাকে আল্লাহ অপদস্থ করে কিন্তু যে ওরকম হয়ে যায় তা এক কলমাই তার যথেষ্ট আল্লাহ থেকে করাই জন্য বেলা রাজি আল্লাহ তখন কি বলেন বলে হ্যাঁ আমি আল্লাহরে কসম দিব চুনি আল্লাহরে কসম দিছি কি হ্যাঁ, আল্লাহ মুসলমানদের জয় হোক আর বারা শহীদ হোক হ্যাঁ এমনি এমনি না নিজের সম্পর্কে গড়ে দিছে বারার শাহাদত চাই আর মুসলমানদের জয় চাই আল্লাহ কয় তাই হবে আমার বন্ধা যা চাইছে তাই হবে তো পরদিন মুসলমানদের জয় হয়েছে হাজরত বালা রাজি আল্লাহ শহীদ হয়ে গেছে যা কইবে যে আরে দুনিয়ার এমপি সাহেব দুনিয়ার চেয়ারম্যান সাহেব অনেক কিছুই পারে না বেশি সাইডে দিতে চায় না এরকমও তো হইতে পারে কি বলে কবি বাচ্চারে কবিতা শুনেছে বাচ্চা মহাখুশি পঁচিশ কি চাইবা চাও যা চাইবা দিব কবির মাথার মধ্যে সজানি বুদ্ধি কবি কয় যে যা সামতা দিবেন তো বলে হ্যাঁ যা চাইবা আজকে আমি এত খুশি হয়েছি তোমার কবিতা আর তোমার প্রশংসায় যা চাইবা চাই দিবি আপনার পুরা বাদশাহীটা চাই বাদশাহ পাইবা না দেখি কইলেন যা চাইবে চাইব তা দিবেন এখন চাইলাম আর আপনি কোন পাইবা না হয় তোমার যোগ্যতার চেয়ে বেশি চাইছ এই জন্য পাইবা না তুমি বাদশাহী চালাইতে পারবে না আচ্ছা এক পয়সা দেন কি দেন এক পয়সা দেন এক পয়সা হ্যাঁ এখন তো পয়সা বুঝে না মানুষের টাকা এক টাকাই দেন এক টাকাও নাই আচ্ছা দুই টাকা দেন দুইটা টাকা দেন বাদশাহ কয় এটাও পাইবা না কেন বাদশাহী না হয় আমার যোগ্যতার চেয়ে বেশি আছিল দুই টাকা তো আমার যোগ্যতা অনুসারে ঠিক আছে বা ঠিক আছে ঠিকই তোমার যোগ্যতা হিসেবে ঠিক আছে কিন্তু আমি বাদশাহ আমার জন্য দুই টাকা দেওয়া সাজে না এই জন্য এটা এটাও পাইবে না এরকমই তো দুনিয়ার মানুষের অবস্থাই আর হুজুর এখন চলে আসেন কি বলে মানে যে জুতার ফিতাও যদি তোমার ছিঁড়ে দেয় ওইটাও তুমি মানুষের কাছে চাইও না কার কাছে চাও আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাইলে আল্লাহ জুতার ফিতাও দেয় আল্লাহর কোনো মান যায় না সম্মান যায় না তো মেরে মহাতারাম দোস্ত বুঝলো যে যত বড় জিম্মাদারি নিবে আল্লাহ তালার সাহায্য সেই পরিমাণে তার জন্য হবে তার সংসারের বিষয়ে সাহায্য হবে তার এই কামের বিষয়ে তো সাহায্য হবেই হবে সেই কাম করতে চায় তা জিম্মাদারি আদায় করার জন্য সেইটার জন্য যা কিছু সামান লাগে তাও আল্লাহ তালা তাকে দিবে আমরা খামাখাই ডরাই যখন কাজে বিদেশের জন্য কে কে ভাই চার মাসের জন্য দিবেন তো চিন্তা করে বাবা খরচ তো দুই তিন লাখ টাকা লাগবে অত লাখ টাকা তো আমার কাছে নাই আমার কাছে তো এক হাজার টাকাও নাই এক লাখ এত লাখ টাকা করতে গেছে পারবো আরে মিয়া আমার নিজের পকেট থেকে থোড়াই বের করব। আমি নিয়োগ করবো এরাদা করব পাক্কা করব কে আল্লাহ তালা আল্লাহ এক লাখ টাকা দুই লাখ টাকা আল্লাহর জন্য দিতে কি বেশি কঠিন নাকি আল্লাহ বহু মানুষের কোটি কোটি টাকা দিয়ে রাখছে কোটি কোটি টাকা দিয়ে রাখছে কইছে খাবি না খালি জমা করে রাখবি সায়া চায়া দেখবি তোরা কোটি কোটি টাকা জমায়া কি করে সায়া চায়া দেখে তো থুইছে তো ব্যাংকের মধ্যে ওইটা তো আর দেখা যায় না বয়ে বয়ে প্রত্যেক দিন মনে মনে হিসাব কষে এতেই খুশি কোটি কোটি টাকার মালিক বানাই দিব কিন্তু খাইতে পারবি না হ্যাঁ ও খায় অল্প কটাই পেট দুধ ও কোটি টাকাওয়ালা কোটিপতি তার পেট তার কোনো হাঁটি হাতির পেটের মতো না ওর পেটও ওইটুকুই যেটুকু রিক্সা চালানি মালা মানে পেট ওইটুকুই তার পেট ও ওইটুকুই খায় ভালো বরং রিক্সাওয়ালা মেহনত করে শরীর স্বাস্থ্য ভালো খাওয়ার রুচি ভালো বেশি খাইতে পারে ওই বেচারা তো হুয়ে বসে থাইকা আরাম আয়েস করে তার স্বাস্থ্য খারাপ শরীর খারাপ রুচি খারাপ রুচি নষ্ট হয়ে গেছে খাই খাইতেও পারে না খাওয়াও কমে অথচ কোটি কোটি টাকা তো এরকম যদি আল্লাহ তালা একজনের কোটি কোটি টাকা দিতে পারে আমারে আল্লাহর দিনের কামের জিম্মাদারি আমার উপরে দিছে আর আল্লাহ তালা ওয়াদা করছে আমাদের সাহায্য করব আর আমি ধরাই দিয়েছি এত টাকা করতে কেন আরে দুই টাকা নামাজই তো যথেষ্ট রসুলের পাক ইসলাম বলছেন না আদিসের মধ্যে দুই রাকাত নামাজ যে দুই রাকাত নামাজে আল্লাহ ছাড়া কোনো ধ্যান আসে না এরকম দুই রাকাত নামাজ পড়ে কার কোনো ধ্যান নেই দুই রাকাত নামাজ শুধু আল্লাহর ধ্যানে কেউ যদি পড়ে এরকম দুই রাকাত নামাজের পরে যা চাইব তার দোয়া কবুল হয়ে যাবে এটা চেষ্টা তো কেউ করে না সারা জীবনে কি আমরা এটা চেষ্টা করছি কেউ যে এরকম দুই রাখাত নামাজ হোক আচ্ছা প্রথম দুই রেখাতে হয় নাই আবার দুই রেখাতে নিয়ত বানছে ওটাতেও একটু অসুবিধা হয়ে গেছে আবার দুই রেখাতে নিয়ত বানছে ওটাতেও একটু অসুবিধা হয়ে গেছে আবার দুই আরে ভাই দশ রাখাত হয়েছে না হয় যদি শেষ দুই রেখাতেও যদি কি হয় নামাজটা ওরকম হয় चले তো কাম হয়ে যায় কারো কাছে মহতাজি থাকে না কারো কাছে বলতে হয় না দুই রেখাত নামাজ ওইরকম পড়ে এটাকে দুই রেখাত নামাজ ওইরকম বানাই যাই হোক বলতেছিলাম ভাই জিম্মাদারি যে যে পরিমাণ জিম্মাদারি মাথায় নিবে আল্লাহ তালা ওয়াদা করতেছেন আমি তাকে ওই রকম সাহায্য করব কিন্তু আমাদের বুঝ ছোট এই জন্য আমরা কই যে একটা মাদ্রাসা দিছি এই মাদ্রাসার ছাত্রদের ওস্তাদদের সবার ব্যবস্থা তো আমি যেহেতু মহতামেন আমার উপরে তো রাত দিন চব্বিশ ঘন্টা ওটা চিন্তায় ব্যস্ত দোয়া করলে এইটুকুর জন্যই দোয়া করি তো আল্লাহ সাহায্য আসলেও ওই ওইটুকুর জন্যই আসে তবলিগের মেহনত তো এটা শিখাইতেছে আমাদেরকে সারা আলমের মধ্যে দিন জিন্দা করার জিম্মাদারি মাথায় রয়েলেই এটার জন্য দোয়া করি এটার জন্য চোখের পানি ফেলাই এটার জন্য সময় বাইর করি এটার জন্য কোরবানি দেই তো আল্লাহ তালা যদি মনে করে যে না এ আমার মানুষ তাহলে তো আর কোনো কথাই নেই যে বৃষ্টির ভিতর দিয়ে হাইটে দেব আর কবে আল্লাহ আমার গায়ে যেন না পড়ে তো বৃষ্টি তার গায়ে পড়ার ক্ষমতা নেই বৃষ্টি তার আশেপাশে পড়বে সে শুকনার মধ্যে হাঁটবে যেহেতু সে আল্লাহর মানুষ ভাই আল্লাহ তালা বহুত বড় কামের জিম্মাদারি আমাদেরকে দিচ্ছেন আমরা আসলে এই কামের হাকিকতকে বুঝি নাই বুঝছেন হজমানা শাহিদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ বলতেন আমরা এই কামের হাকিকতকে বুঝি নাই আমরা যদি এই কামের হাকিকতকে বুঝতাম তাহলে আমাদের জিন্দগি সাহাবাদের জিন্দগির মতো হয়ে ये काम बहुत ऊंचा काम बहुत बड़ो काम আল্লাহ তালা সাহায্য রহমত তাই না জমিনে নামায় যে সেই কাম জমিনে নামায় গিরি এই জন্য মেরে মহতারাম দোষ এই নুসরত আর সাহায্য আল্লাহ তালার এ খালি দুনিয়ার জিন্দিগিতে নয় মতের পরের জিন্দিগিতেও এই সাহায্য নুসরত তার জন্য থাকবে যেহেতু সে আল্লাহর মানুষ হ্যাঁ আল্লাহর মানুষ মত থেকে নিয়ে শুরু হবে খবরে সে আল্লাহ সাহায্য প্রাপ্ত হবে কেমতের ময়দানে আল্লাহ সাহায্য প্রাপ্ত হবে পৌঁছরাতে সে আল্লাহ তালা সাহায্য প্রাপ্ত হবে আল্লাহর কাছে আখেরা তো সে এক মূল্যবান মূল্যবান হবে আল্লাহ তালে মূল্যায়ন করবে দাম দিব আরে আমার বান্দা আইসে আমার কাছে এসে পড়ছে তো আখেরা তো তার খুব কদর হবে তার মূল্য হবে এক বুজুর্গ মরে গেছে আরেকজনের স্বপ্ন দেখছে জিজ্ঞেস করছে হজরত কি অবস্থা তো উনি করতেছে ভাই এখানে তবলি গালাকে বাড়ি মূল্য তবলি গালাদের ভারী কদর মানে আখেরাতে আসলেও তাই কারণ আল্লাহর দিকে ডাকে এর চেয়ে উঁচা মাকাম আর আল্লাহর কাছে নাই নবীদেরকে আল্লাহ তালা এই কামের জন্য দুনিয়াতে পাঠিয়েছে মজা ইয়ান ইদ আল্লাহি নবীদের চেয়ে উঁচা মাকাম দুনিয়াতে মানুষ আছে নাকি নবীদের মকাম তো সবার উপরে সবার উপর তো এই দাওয়াত তবলিক আল্লাহর জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা একটা জিম্মাদারি নবীবালা কাম হুজুর আকাম সাল্লাহ আলিয়াল্লাম আবু জাহাল থেকে নিয়া আবু বকার পর্যন্ত সবাই দাওয়াত দিছে আবু জাহালেও দাওয়াত দিছে আবু লাহাবরেও দাওয়াত দিছে আবু বকারেও দাওয়াত দিছে আবু জমরকেও দাওয়াত দিছে সবার জন্য তো দাওয়াতের এক জিম্মাদারি বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকেন আল্লাহর দিকে বলান কম মানুষে তো আমার মাথারে চ্যাপটা বানায় রুটির মতো বানায় ফেলাইব রসুল্লাহ সেসম বলছেন আল্লাহকে হ্যাঁ আল্লাহ আমি যদি এই দাওয়াত এই কাম করি তাহলে তো এই মক্কার লোকেরা আমার মাথারে চ্যাপটা করে রুটি বানায় ফেলাইব আল্লাহ তালা কেছেন যে আপনি শুরু করেন আমায় আমি থাকতে কে আপনার মাথা সাড্ডা রুটি বানাইব তো রসুল্লা সেসম দাবাত দিতে আছেন দুপুর পর্যন্ত কেউ স্যাপ মারে কেউ ধুল মারে কেউ এটা মারে কেউ এটা মারে গালাগালি করে দুপুরে সবাই সব চলে গেছে হুজুরের কাপড় চোপড় চেহারা মেয়ারা সব ছুতু ধুলে ভরে গেছে হুজুরের বেটি উনি এক পেয়ালা পানি লেগেছে ওটা দিয়ে বাপের মুখ ধোয়া দিয়েছে আর কাঁদতেছে হুজুর বলতেছেন বেটি কাঁদে না তুমি ভয় করো না যে তোমার বাপের কেউ আচানক গোপনে হত্যা করে ফেলাইবে মেরে ফেলাইবে এই চিন্তা তুমি করো না তোমার বাপ যে কলমা রয়েছে এই কলমা একদিন কাঁচা পাকা ঘর শহর গ্রাম কাঁচা পাকা ঘর মানে শহর গ্রাম সব ঘরে এই কলমা একদিন পৌঁছবেই পৌঁছবে নাহলে হুজুর সাল্লাহ ইসলামকে শহীদ করার জন্য কম চেষ্টা করেন যে মুক্তি জিন্দগিতে সর্বশ্রেষ্ঠ সব খোলা তলোয়ার লইয়া হুজুরের ঘরের চারিপাশে যে পাহারা দিতেছিল সারা পাহারা দিছে আর ওই সময় আল্লাহ দাদা হুজুরকে বলছেন আপনি হিজরতের জন্য ঘর থেকে বাইর হন আল্লাহ এই সময় কেমনে বাইর হয় বাইর হইলেই তো মৌত বলে না এই সময় বাইর হন হুজুর ঘর থেকে বাইরে হয়ে গেছেন সবাই সামনে দিয়ে কারো কারো কেউ দেখে নেই দেখবো কেমনে দেখানো না দেখানো এটার মালিকও কে আল্লাহ আরে চোখের সামনে জিনিস দেখে না মানুষ কোনটা দেখবে কোনটা দেখবে না এটা তো আল্লাহ ফয়সলা করবে চশমার ভিতর দিয়ে বেরিয়ে গেছে হাজরা ঘরে গেছে হাজরা সঙ্গে লইয়া গাড়ির শহরে যেয়া বিশ্রাম নিছে চারিদিকে ঘোষণা হয়ে গেল ফলে একশো হোট পুরস্কার দেওয়া হবে জিন্দা মুর্দা কেউ যদি মোহাম্মদ সাল্লাহ আসলামকে আনতে পারে ধরে আনতে পারে তো হুজুরের এই গুহার মুখে তো পৌঁছছিল যে একটু নিচা হয়ে দেখলেই দেখতে পাইতো নিচা হওয়ার কথাই খেয়ালে আসে নাই ওই যে কইলাম কি দেখব কি দেখব না এটা তো আল্লাহর ইচ্ছা আল্লাহর ফয়সলা কপালে চোখ দুটা আসে দেখা যাইছা তা দেখব না আল্লাহ যা দেখাই বোঝাই দেখ তো নিচা হয়ে যা দেখবো এই বুদ্ধিটুকু মাথায় আসে নাই মাকড়সার জাল আর কবুতরের বাসা এই যুগেই যথেষ্ট হয়ে গেছে আল্লাহ তালার হেফাজতের জন্য মাকড়সার জাল হইল সবচেয়ে দুর্বল জাল তো ভাই মেরে মহতারাম দোষ আল্লাহ তালা তার নবীকে এই কাম জিম্মাদারি দিয়েছেন এবং এই নবীকে আল্লাহ তালা সাহায্য করছে আর জায়গায় সাহায্য করছে দুনিয়ার জরুরত দিনের জরুরত সব লাইনে সাহায্য আল্লাহ তালার হবে সাহাবাই কেরাম সাহায্য প্রাপ্ত হয়েছে যুগ যুগ ধরে যারাই এই কামটাকে যে কোনো আন্দাজে করছে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করছে এই জমানায় তবলিগের একটা মেহনত একটা তরিকা সবার সামনে আসছে মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ মাধ্যমে যে তরিকায় মেহনত করবে দিনকে জিন্দা করার জিম্মাদারি মাথায় লইয়া পারবে তো না সব সবটা কিন্তু যতটুকু শক্তিতে গোলায় এতটুকু করার জন্য কেউ যদি তৈয়ার হয় যে আমার যতটুকু সাহায্য আছে পুরা সাহায্যটুকু আমি এই কামের মধ্যে লাগাইব পেয়ার আছেন না আপনারা সবাই পুরাটুকু লাগাইব হ্যাঁ যা আমার সাহায্য আছে আমি দুনিয়ার কাম পিছিয়ে রাখতে পারি এটাকে আগে রাখতে পারি করলাম আমি এটা আমার কাছে যা খরচা আছে এটা নিয়ে বাইরে গেলাম বাকিগুলি আল্লাহ আল্লাহ পুরা করবে বাকিটা কে করবে শর্ত হলে আমি কারো কাছে গাইরুল্লাহর কাছে কোনো সোয়াল না করি গাইরুল্লাহর কাছ থেকে মনে মনেও না চাই সেরেফ আল্লাহর কাছে জি জমাত বেরিয়ে গেছে জমাতের সবাইকে রসুল্লাহ সেসান রাহা খরচ দিয়েছেন অথবা পথের তোষা দিয়েছেন একজন পিছিয়ে আসিল তারে ভুলে গেছে সে রাস্তায় চলতে চলতে জমাতের লগে মনে মনে করতেছে রসুল্লাহ সেসম সবারই দিল আমারও দিল না আল্লাহ তালা ওহি পাঠাইছেন হুজুরের কাছে যে আপনি সবাই দিয়েছেন অমুকরে নেই নাই চারটা পাঠান তো হুজুর রোগ পাঠাইছে পিছিয়ে পিছিয়ে দৌড়ায় দেয় তারে ধরছে ধরে কইছে যে ভাই তোমারটা তো পাঠাইছে হুজুরে তো হে তো মনে মনেই কইছে সে কি মুখে কইছে আল্লাহ সব কিছু জানে যে মনের কথা আল্লাহ ছাড়া আর কারে না বলে যদি এটা হয় তাহলে আল্লাহ তালা সাহায্য ভরপুর করবেন ভরপুর সাহায্য করবেন এ কথা যখন রাখি হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ একটা কথা এটা শুনাইয়া দিয়া আমি শেষ করতেছি উনি বলছেন যে যে আল্লাহর রাস্তা আল্লাহ দিনের জন্য মেহনত করলো আর আল্লাহ তালা সাহায্য হবে এই ব্যাপারে সন্দেহ করে সে ফাঁসেক সে কি ফাঁসেক তার মানে কি উল্টাটা যে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য মেহনত করলো আল্লাহ তালার সাহায্য হবে একশো ভাগের একশো ভাগ তার ইয়কিন হওয়া উচিত কোনো সন্দেহের অবকাশ নেই কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ তালা তাকিদের সঙ্গে বলছে তোমায় মাইয়ানসুর আল্লাহ তালা সাহায্য চাইছো আমরা আরে আমরা দিনের কাম যাই করি ঘর সংসার করি দুনিয়া ছাড়া তো দুনিয়া থেকে বাইরে কেউ দিনের কাম করতে পারবো না আখেরাতের কাম করতে পারবো না দুনিয়ার ভিতরে থাইকাই করানো লাগবো তো এই সব কিছু দুনিয়ার ভিতরে থাইকা যা কিছু আমার দরকার এগুলি সব ব্যবস্থা আল্লাহ করে দেয় এটার জন্য এই কামটাকে যদি জিম্মাদারি মাথায় লইয়া আমরা এই কামটাকে করি তো আল্লাহ তালা আমাদের দুনিয়াবি জিন্দগির সব ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে সব ব্যবস্থা কে করে দিবে আল্লাহ করে দিবে সেই জন্য ভাই এর মধ্যে কোনো সন্দেহ রাখা চাই না যে আল্লাহ তালার সাহায্য হবে আল্লাহ দিনের কামে জিম্মেদারি লন আরে ভাই শেষ জমানায় মানুষ গুনার কাম ফাইসা কাম রাস্তাঘাটে করবে ওই সময় এক যে ব্যক্তি খালি এইটুক কথা বলবে আরে বেসরমের কাম একটু আড়ালে দেয়া কর সে ওই জমানার অলি হবে আল্লাহর অলি সে ওই জমানার আল্লাহর অলি হবে বুঝলেন এই কাম কোথায় পৌঁছাবে আমাদেরকে تو سمانے چاہتے تو ان شاء اللہ اللہ تعالیٰ صبح توفیق نصیب کرنا نماز اجنا تیاری کرو سبحان اللہ نہیں سبحان اللہ